बैसब अयो अयो রে বৈসব সিলেট अयो बैसब अयो अयो রে বৈসব সিলেট अयो সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও হো হো সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও শুনছেন কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে আরিফ রব্বানির কণ্ঠে বৈসব সিলেটে আইও আইও রে বৈসব সিলেটে আইও শাহজালালার শাহ পরানের দরগাহে যাইও শাহজালালার শাহ পরানের দরগাহে যাইও জিয়ারত করি আল্লাহর কাছে দুয়া করিও হো হো জিয়ারত করি আল্লাহর কাছে দুয়া করিও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও হো হো সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও জাফলং জৈন্তা মাধব কুণ্ড গুরিয়া যাইও জাফলং জৈন্তা মাধব কুণ্ড গুরিয়া যাইও সুরমা কুশিয়ারায় তুমি নৌকা দৌড়াইও হো হো সুরমা কুশিয়ারায় তুমি নৌকা দৌড়াইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও হো হো সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও হাকালুকি টাঙ্গুয়াতে সময় লইয়া যায় টাঙ্গু আতে সময় লইয়া যায় জাদু কাটার রূপ দেখিয়া নয়ন জুড়াইও হো হো জাদু কাটার রূপ দেখিয়া নয়ন জুড়াইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও বৈসা বাইও আইও রে বৈসব সিলেটে আইও সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও হো হো সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরাইও বৈসা বাইও আইয়ো রে বৈসব সিলেটে আইয়ো বৈসা বাইও আইয়ো রে বৈসব সিলেটে আইয়ো আনারসার চা বাগানের শুভ শ্লোয়া যায় আনারসার চা বাগানের সুবাস লইয়া যায় নাজমুল বলে খাসিয়া পানার কমলা খাইয়া যায় হো হো নাজমুল বলে খাসিয়া পানার কমলা খাইয়া যায় বৈসা বাইও আইয় রে বৈসব সিলেটে আইয় বৈসা বাইয় আইয়ো রে বাইসাব সিলেটে আইয়ো সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরায়ো হো হো সিলেটের ওই রূপ দেখিয়া নয়ন জুরায়ো বাইসাব আইয়ো আইয়ো রে বাইসাব সিলেটে আইয়ো বাইসাব আইয়ো আইয়ো রে বাইসাব সিলেটে আইয়ো বাইসাব আইয়ো আইয়ো রে বাইসাব সিলেটে আইয়ো বাইসাব আইয়ো अयो रे बैसब सिलेट अयो हो बैसब अयो अयो रे बैसब सिलेट अयो